বারা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন অর্থাৎ গৃহে উপবিষ্ট মুসলমান যাদের কোনো সঙ্গত ওজন নেই এবং ওই মুসলমান যারা যান ও মাল দ্বারা আল্লাহর পথে জিহাদ করে সমান নয় যারা যান ও মাল দ্বারা জিহাদ করে আল্লাহ তাদের পদমর্যাদা বাড়িয়ে দিয়েছেন গৃহে উপবিষ্টদের তুলনায় এবং প্রত্যেকের সাথেই আল্লাহ কল্যাণের ওয়াদা করেছেন আল্লাহ মুজাহিদিনকে উপবিষ্টদের উপর মহান প্রতিদানের শ্রেষ্ঠ করেছেন সুরা আন্নেসা আয়াত নম্বর পঁচানব্বই আয়াতটি নাজিল হলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম জায়দ রাদিল্লাহ তাল্লাহ্নকে ডেকে আনলেন তিনি কোনো জন্তুর একটি চওড়া হাড় নিয়ে আসেন এবং তাতে উক্ত আয়াতটি লিখে রাখেন ইবনু উম্মু মাকতুম জিহাদে শরিক হওয়ার ব্যাপারে তার অক্ষমতা প্রকাশ করলে আয়াতটি নাজিল হলো